أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা اللہ چھڑا خدا کے بندے مرحبا خدا کے بندے مرحبا خدا کے بندے مرحبا خدا کے بندے مرحبا خدا کے بندے مرحبا خدا کے بندے خدا کے بندے দিও দেখ না বিয়ার মাই পেয়ারে স্বপ্নে দিও দেখ না বিয়ার মাই পেয়ারে यार रसूले या हबीबे खुदा के बंदे यार रसूले या हबीबे खुदा के बंदे यार रसूले या हबीबे खुदा के बंदे यार रसूले या हबीबे खुदा के बंदे खुदा के बंदे मरहबा خدا کے بندے مرحبا خدا کے بندے مرحبا خدا کے بندے مرحبا خدا کے بندے مرحبا خدا کے بندے مرحبا خدا کے بندے مرحبا خدا کے بندے مرحبا مرحبا من تو থাকে সদা তোমার শান মন তো আমার থাকে সদা তোমার শান অন্তর তোমার নাম গাহে প্রেমের গান অন্তর তোমার নাম গাহে প্রেমের গান মন তো আমার থাকে সদা তোমার শান অন্তর তোমার নাম গাহে প্রেমের গান দৌনা দেখা প্রিয়তম আমার আমার নৌনায়কা শিরত বদিদার নৌনা দেখা প্রিয়ত ময়ামার একা শিরত বদিদার বাঁচব কে করে আমি তুমি বিহনে রে বাঁচব কে করে আমি তুমি বিহন রে স্বপ্নে দিও দেখ না বিয়ার মে পিয়ারে স্বপ্নে দিও دیاروں میں پیارے ইয়ার سونے ইয়া হাবিবে খোদা কে বন্দে یار سونے یع حبیب خدا کے بندے یار سونے یا حبیب خدا کے بندے یار سونے یا حبیب خدا کے بندے خدا کے بندے خدا کے بندے خدا کے بندے خدا کے بندے خدا کے بندے خدا کے بندے خدا کے بندے خدا کے بندے پبا رشیا آمد شہرا ہر ہومی آمد شہرا আমি যাব মরে নবি তুমি ছাড়া আমি যাব মরে নবি তুমি ছাড়া তুমি পাবার আসে আমি দিশে হারা আমি যাব মরে নবি তুমি ছাড়া দৌনা দেখা প্রিয়ত মারে দৌনা একা শিরত বদিদারে দৌনা দেখা প্রিয়ত আমার ননকাশিয়া তব বাঁচব কে করে আমি তুমি বিহনে রে বাঁচব কে করে سوپنے دیو دیکھنا بیاروں میں پیارے سوپنے دیو دیکھنا বিয়ার মাই পিয়ারে یار سنیا حبیبے گدا کے بندے ہیں یار سنیا حبیبے کودا کے بندے ہیں یا رسول یا حبیب خدا کے بندے یا رسول یا حبیب خدا کے بندے স্বপ্নে দিও দেখ না বিয়ার মাই পিয়ারে স্বপ্নে দিও দেখ না বিয়ার মাই পিয়ারে یا رسول یا حبیب خدا کے بندے یا رسول یا حبیب خدا کے بندے یا رسول یا حبیب خدا کے بندے یا رسول یا حبیب خدا کے بندے خدا کے بندے مرحبا خدا کے بندے مرحبا خدا کے بندے مرحبا خدا کے بندے مرحبا خدا کے بندے مرحبا خدا کے بندے مرحبا خدا کے بندے مرحبا खुदा के बंदे खुदा के बंदे কণ্ঠশিল্পী আবু আইয়ুব আনসারি কথা ও সুর আবু আইয়ুব আনসারি পরিবেশনায় বিপিএস আনসার শিল্পী গোষ্ঠী প্রযোজনায় আলবদিনা ডট কম সৌজন্যে বিপিএস হফাজুল কোরআন মাদ্রাসা আটটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর ইসলামী সঙ্গীতের নতুন অ্যালবাম আবু আইব আনসারের কথা ও সুর এবং কণ্ঠে শীঘ্রই আসছে বিপিএস ব্যাখ্যা শব্দ ধারণে বিপিএস স্টুডিও